এইবারতে সান্ডিল্য ঋষির কথা অনুযায়ী পরীক্ষিত মহারাজ এবং বজ্রনাবজি তারা সমস্ত মিলে সবাই মিলে কুসুম সরোবরের তীরে সেখানে পৌঁছালেন সেখানে গিয়ে আনন্দের সঙ্গে সংকীর্তন শুরু করলেন আনন্দের সঙ্গে সংকীর্তন শুরু করলেন এত আনন্দময় সংকীর্তন অভূতপূর্ব সেই কৃষ্ণ সংকীর্তনের ফলেতে উদ্ধবজি মহারাজ সেই গুল্ম থেকে ধীরে ধীরে ধোঁয়ার মতো ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে পড়লেন সেই গুল্ম থেকে উদ্ধব মহারাজ সেখানে প্রকট হলেন প্রকট হয়ে আশীর্বাদ মুখে এখানে বললেন তোমরা সংকীর্তন করছো ভগবানের সংকীর্তন এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ লাভ আমাদের জীবনে বলে তাদেরকে সম্ভাষণ করলেন আদর করলেন পরীক্ষিত মহারাজ এবং বজ্রনাবজি তারা দুজনে তাকে অত্যন্ত পূজা করলেন সম্ভাষণ করলেন করার পরেতে প্রার্থনা করলেন কি করে আমরা কৃষ্ণ বিরহ যন্ত্রণা থেকে মুক্তি পাব আমরা কৃষ্ণ বিরহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই আমাদের রাস্তা বলে দিন আমরা কৃষ্ণ বিরহ যন্ত্রণা থেকে কি করে রক্ষা পাবো এর একটা রাস্তা বলে দিন উদ্ধব আমি অল্পের উপর বসছি বিস্তৃত আলোচনা আমি করছি না উদ্ধবজি মহারাজ বললেন এই কারণেই কৃষ্ণ আমাকে আদেশ করে গেছেন যে কৃষ্ণের যত মহিষীগণ রয়েছেন উদ্ধবজি মহারাজ বলছেন তাদেরকে হরিকথা শুনিয়ে তাদের বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই আমাকে কৃষ্ণ আদেশ করেছেন সেই জন্য আমি এই কুসুম সরোবরতে রয়েছি কুসুম সরোবরে রয়েছি আমি সেখানে যখন এইরকম উপদেশ পেলেন সেই সময়তে উদ্ধবজি মহারাজ বললেন তোমরা এক মাস কালব্যাপী হরিকথা শোভনের ব্যবস্থা করো হরিকথা শোভনের ব্যবস্থা করো এবং হরিকথা আমি তোমাদেরকে শোনাবো ভগবানের অপ্রাকৃত বিলাস লীলা বিলাস সেই সমস্তগুলো আমি কীর্তন করব তোমাদেরকে সাবধানের সঙ্গে শুনতে হবে একটা হরি এক এক একবার যদি জীবনে কেউ ভাগবত কথা শ্রবণ করেন একবার এই মনুষ্য জীবন লাভ করে সমগ্র জীবনের মধ্যে যদি একবার কেউ এই ভাগবত কথা শ্রবণ করার সৌভাগ্য পান বাস্তবিকভাবে তিনি কৃতকৃতার্থ হয়ে যাবেন একবার মাত্র যদি ভাগবত কথা শ্রবণের সুযোগ হয় মানুষের এমনই কপাল পোড়া তারা সুযোগ পান না আর পেলেও তারা হেলায় সে সমস্তগুলো বিসর্জন দেন বড় দুঃখের কথা একে তো পাওয়া যায় না কেন শাস্ত্র বলছেন সৎসঙ্গ প্রাপ্যতে পুঙ্গির বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিতই সৎসঙ্গ সহসা লাভ করা যায় না মানুষে মনে করেন টাকার বলে আমি সৎসঙ্গ করে নেব তারা হচ্ছে সবচেয়ে বড় মূর্খ টাকার বলে সৎসঙ্গ হয় না পরীক্ষিত মহারাজ যখন এই জঙ্গলেতে বসেছিলেন হরিকথা প্রসঙ্গে আমি আজকে আলোচনা করব কিন্তু মন ঠান্ডা করে সমস্ত বিষয়ের জঞ্জাল ফেলে দিয়ে বসতে হবে যে কথা কালেতেও আপনারা শুনেছেন কিনা ঠিক নেই কেন বললাম যদি শুনে থাকতেন তাহলে এরম অবস্থা হতো না সেই জন্যই এই কথা বললাম এই সৎসঙ্গের মাধ্যমে আপনাদের সর্বকিছু প্রাপ্ত হতে পারে বিষয়টা একটা সামান্য বিষয় ভাগবত কথার মাধ্যমে সমস্ত কিছু লভ্য হয় কিন্তু বিষয়ে প্রার্থনা করেন না যারা সাধু হতে চান ভগবানের কাছে যেতে চান এই জন্য বিনা সৎসঙ্গ তরেই না কই সৎসঙ্গ ছাড়া কেউ ভবসাগর ভবসাগর পার হয়ে কেউ যেতে পারে না বিনু সৎসঙ্গ তরাই না কই আর রাম কৃপা বিনা সুলভ না সই রাম কৃপা বিনা সুলভ না সই বিনু সৎসঙ্গ সৎসঙ্গ ছাড়া কেউ ভবসাগর পার হতে পারবেন না হয় না এটা আর সাধুসঙ্গ যে লাভ হবে এটাও একটা it is a matter of chance মানে আপনি মনে করবেন আ হয়ে গেল টাকার বলেতে তা নয় সৌভাগ্য যখন চরমে ওঠে যখন আপনার জীবনের সৌভাগ্যগুলো অর্থাৎ স্বীকৃতি যখন অ্যাকুমুলেটেড অর্থাৎ জমা হতে হতে যখন চরম অবস্থায় পৌঁছায় আপনার স্বীকৃতি যখন জমা হতে হতে অপূর্ব একটা রূপ ধারণ করেন বিরাট জন্ম জন্ম ধরে আপনার স্বীকৃতি যখন জমা হয়ে আপনার এমন একটা অবস্থা সৃষ্টি করে সেই সময়ে আপনাকে সাধুসঙ্গ পাইয়ে দেয় ভগবান তার আগে হয় না যদি তাই হতো তাহলে ভাগবত এই কথা লেখা থাকতো না সৎসঙ্গ প্রাপ্যতে পুম্ভীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিতই বহু বহু জন্মের বহু বহু জন্মের সুকৃতি সঞ্চিত সুকৃতির ফলেতে কাউর কপালেতে সাধুসঙ্গ হয় নচেত সাধুসঙ্গ সবাই পেতে পারে না আবার পেয়েও হারিয়ে ফেলে এখানে বলা হচ্ছে উদ্ধবজি মহারাজ কথা দিলেন তিনি এক মাস কালব্যাপী ভাগবত কথা আলোচনা করবেন এবং সবাইকে সাবধান হয়ে শ্রবণ করবার জন্য আদেশ করলেন আর পরীক্ষিত মহারাজকে আদেশ করলেন তুমি এর জন্য যে উপযুক্ত ব্যবস্থা সেগুলো সব করো উদ্ধবজি মহারাজ পরীক্ষিত উদ্ধবজি মহারাজ আদেশ করলেন পরীক্ষিতকে যে তুমি তো মহাভাগবত তুমি এখন এক কাজ করো তোমার দায়িত্ব পড়েছে এই কলিকে দমন করো কলি যতক্ষণ পর্যন্ত প্রভাব বিস্তার করে থাকবে ততদিন লোকে বিভিন্ন কাজেতে ব্যস্ত থাকবে কিন্তু হরিকথা তারা শুনবে না প্রথমেই তোমার কর্তব্য হলো তুমি এখনই যাও গিয়ে কলিকে দমন করো কলিকে দমন প্রথমেই তোমার করতে হবে কলিকে শাসন না করলে হবে না কৃষ্ণ চলে যাওয়ার পরেই কলি প্রবেশ করেছেন জগতের সমস্ত সার বস্তুকে হরণ করে নিচ্ছেন এমনকি সাধুদের মধ্যে কলি ঢুকে যাচ্ছে সেখানে লড়াই হচ্ছে আপনারা মনে মনে ভাবেন সাধুদের মধ্যে লড়াই কেন তারা তো সব ছেড়ে এসছেন সমস্ত ছেড়ে আসার পরেও কলির প্রভাবে তাদের মধ্যে আবার সেই সমস্ত লড়াই ঢুকে যাচ্ছে অবশ্যই এই কলি সবার মধ্যে প্রবেশ করবেন না এটার উত্তর আমি ভাগবতের প্রথম স্কন্ধে আলোচনাতেই আমি দিয়ে দেব সেখানে দেখবেন যে সবার হৃদয়তে কলি প্রবিষ্ট হবে এরকম কোনো কথা নেই কিন্তু তথাকথিত সাধুর হৃদয়তে কলি প্রবেশ করে যাবে এবং বিভিন্ন লড়াই ঝগড়া অশান্তি চারিদিকে ব্যপ্ত হয়ে যাবে পরীক্ষিত মহারাজকে যখন এই আদেশ করলেন উদ্ধবজি মহারাজ তখন পরীক্ষিত মা দুঃখ পেয়ে তার চরণে নিবেদন করলেন আপনি এক মাস ব্যাপী ভাগবত কথার আয়োজন করবেন আর আমাকে আপনি পাঠিয়ে দিচ্ছেন সেখানে কলিকে দমন করার জন্য যাও হস্তিনাপুরে রাজ্য সিংহাসনে যাও ওখান থেকে শিগগিরই তুমি যাও বিভিন্ন জায়গায় কলিকে দমন করো এটা কেমন কথা হলো আমি কি আপনার এই অপ্রাকৃত হরিকতা শোভনের সুযোগ পাব না আপনার মতো ব্যক্তি যে উদ্ধবজি প্রকটকালীন অবস্থায় বেঁচে এই উদ্ধবজি নিজের শরীর কৃষ্ণের মতো ধারণ করেছিলেন উদ্ধবের শরীরের আকৃতি রূপ যা কিছু আছে সমস্ত কৃষ্ণের মতো কৃষ্ণের মতো দেখতে উদ্ধবকে বা দূর থেকে দেখলে কৃষ্ণ ছাড়া কেউ মনে হবে না সারূপ্য প্রাপ্ত হয়েছিলেন কৃষ্ণের এতই চিন্তা করেন এই করতে করতে সারা সারূপ্য প্রাপ্ত হয়েছিলেন কৃষ্ণ খালি কস্তুবমণি আছে এটার দ্বারা চেনা যাবে আরও কিছু কিছু লক্ষণ আছে বৈজন্তী মালা এছাড়া উদ্ধবকে চেনার আর কোনো কৃষ্ণকে এই উদ্ধব থেকে আলাদা করে চেনা যাবে না একবারে কৃষ্ণের মতোই দেখতে কেন কৃষ্ণের পীতাম্বর আদি ধারণ করেন কৃষ্ণের প্রসাদী বস্ত্র কৃষ্ণের প্রসাদী অলঙ্কার সব উদ্ধব ধারণ করেন কাজে চাও চেনা সম্ভব হবে না এই উদ্ধবজি মহারাজ যখন কৃষ্ণের কথা কীর্তন করবেন ভাগবতী কথা তখন পরীক্ষিত মহারাজ সেই স্থান থেকে চলে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন না কিন্তু আদেশ হয়েছে যেতেই হবে উদ্ধবজি মহারাজ তাকে আশ্বাসন করলেন যে তোমার চিন্তা নেই তোমাকে হরিকথা শোনাবার জন্য ভাগবত কথা শোনাবার জন্য স্বয়ং উদ্ধবজি উদ্ধবজি মহারাজ বললেন তাকে যে তোমাকে হরিকথা শোনাবার জন্য নন্দনন্দন সুকস্তু সাক্ষাৎ নন্দনন্দন নন্দনন্দন কৃষ্ণ সাক্ষাৎ হচ্ছে সুখ রূপ ধারণ করেছেন কাজে এই সুখদেব গোস্বামী তোমাকে হরিকথা শোভন করবেন শীঘ্রই তোমার সেই সুযোগ হবে তুমি এর জন্য কোনো দুঃখ প্রকাশ করো না তুমি যাও প্রথমেই তুমি গিয়ে এই কলিকে দমন করো তোমার অত্যন্ত কাজ আছে সেই সমস্তগুলো করতে থাকো সেই সময়তে পরীক্ষিত মহারাজ চলে গেলেন পরীক্ষিত মহারাজ চলে গেলেন কলিকে দমন করা এবং হরিকথা যেন বাস্তবিক হয় এখনও আমরা বিভিন্ন সময়তে দুঃখের সঙ্গে প্রার্থনা করি হরিকথা শোনবার জন্য পরিবেশ যেন সৃষ্টি হয় যে কোনো নোংরা পরিবেশে হরিকথা হয় না ওই জন্য পরিবেশ সৃষ্টি করাটা অত্যন্ত বড় ব্যাপার সেখানে ভাগবত কথার আয়োজন করা হল উদ্ধবজি মহারাজ ভাগবত আলোচনা করতে আরম্ভ করলেন উদ্ধবজি মহারাজ বললেন যে আমি গুরুদেব বৃহস্পতির শিষ্য উদ্ধবজি মহারাজ সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য তিনি উদ্ধবজি মহারাজ সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য দেবগুরু তার কাছ থেকে সমস্ত বিদ্যা লাভ করেছিলেন এবং ভাগবত বিদ্যা সেটাও তার কাছ থেকেই লাভ করেছিল এই ভাগবত বিদ্যা তিনি তার কাছে লাভ করেছিলেন বৃহস্পতিজির মহারাজের কাছ থেকে বৃহস্পতি বলছেন বৃহস্পতিজি মহারাজ উদ্ধবকে বলছেন তুমি এই কথা শ্রবণ করো এর দ্বারা তোমার সর্বার্থ সিদ্ধি হবে ব্রহ্মা বিষ্ণু শিব তারা যে যে ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন তারা সকলেই এই ভাগবত কথা শ্রবণ করেই শ্রবণ কীর্তন করেই তারা এই অবস্থা লাভ করেছেন বিষ্ণু যে বিষ্ণুত্ব লাভ করেছেন ব্রহ্মাজি ব্রহ্মাত্ম লাভ করেছেন সৃষ্টির ক্ষমতা লাভ করেছেন শঙ্কর সদাশিব ভগবান যে সামগ্রিক প্রলয়ের ক্ষমতা লাভ করেছেন এই সমস্তগুলোর ক্ষমতা সব কার থেকে এসছেন সমস্ত ভগবান থেকেই এসছেন সমস্ত ক্ষমতা এই ভাগবত এই ভাগবত শ্রবণ কীর্তন করেই তারা এই ক্ষমতাগুলো লাভ করেছেন কাজেই কোনো চিন্তা নেই এটা শোনো এই বলে তিনি ভাগবত কথা শ্রবণ করাতে থাকেন আর এই ভাগবত কথা শ্রবণের দ্বারা তোমার সমস্ত কিছু লাভ হবে ভাগবত কথা শ্রবণের বিভিন্ন রকম বিধান আছে যারা মাত্র সাত দিনের মধ্যে কোনো সময় নাই অল্প সময়ের মধ্যে শোভন করবেন তারা শ্রবণ করতে গিয়ে তাদের হৃদয়ে যদি বিভিন্ন ব্যস্ততা থাকে আর যিনি অপ্রাকৃত হরিকথা কীর্তন করবেন তার হৃদয়তে যদি চঞ্চলতা থাকে তাহলে তার দ্বারা ভাগবত কত শ্রবণ ভালো হয় না এটাকে রাজসিক ভাগবত কথা হয়ে যায় সেই ভাগবত কত শ্রবণের দ্বারা তারা যে অত্যন্ত গোপন সম্পত্তি যে লাভ করবেন এটা তারা লাভ করতে পারেন না কষ্ট হয় এর দ্বারা তাদের সর্বাঙ্গীন লাভ হয় না এই জন্য এটাকে রাজস্বিক রাজস্বিক পাঠ বলা হয় আর পনেরো দিন পক্ষকালব্যাপী বা এক মাস কালব্যাপী কোনো তাড়াহুড়ো না করে কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কথা ধীরে ধীরে রসময় আলোচনা হয়ে থাকে যে কথার মধ্যে কোনো তন্দ্রা আলস্য উদ্বেগ কোনো কিছু নাই যে কথার মধ্যে কেবল ভগবত কথার আনন্দতে সবাই ডুবে যান সেই কথাটাকে বলা হয় সাত্ত্বিক কথা সেই কথা শ্রবণ করলে পরে জীবের অত্যন্ত লাভ হয়ে থাকে লক্ষ্মী এবং নারায়ণ দুজনে বৈকুণ্ঠ থেকে ভগবান বৈকুণ্ঠ থেকে ভগবানের কাছে এই আদেশ চেয়েছিলেন যে আমরা কি করব। তখন ভগবান বলেছিলেন তুমি ভাগবত আলোচনা করো ভাগবতের দ্বারাই ভাগবতের পঠন পাঠনের দ্বারাই আলোচনার দ্বারাই কৃতকৃতত্ব লাভ হবে সেখানে নারায়ণ হরিকথা আলোচনা করেন ভাগবত কথা বলেন যখন নারায়ণ হরিকথা বলেন তখন লক্ষ্মীদেবী শোনেন যখন নারায়ণ হরিকথা বলেন তখন লক্ষ্মীদেবী শোনেন আবার যখন লক্ষ্মীদেবী আলোচনা করেন তখন নারায়ণ শোনেন লক্ষ্মীদেবী যখন আলোচনা করেন তখন দুমাস দুমাস ধরে আলোচনা করেন লক্ষ্মীদেবী যখন নারায়ণকে শোনান ভাগবত কথা তখন দুমাস কালব্যাপী শোভন করান আর নারায়ণ যখন শোভন করার লক্ষ্মীদেবীকে তখন এক মাস কাল সেখানে বলা আছে লক্ষ্মীদেবীর আলোচনাটা অনেক রসময় হয় যেহেতু দু মাস কালব্যাপী বলেন সুন্দরভাবে দু মাস কাল হলো অত্যন্ত সুন্দর আলোচনা ভাগবতের অত্যন্ত গোপনীয় তথ্যগুলো আলোচনা করা যায় এইভাবে ধীরে ধীরে ভাগবত কথা আলোচনার পদ্ধতি বলা হলো আর এক বৎসর কালব্যাপী নিদ্রা আলস্য কোনো সময়ের ঠিক নেই কোনো সময় ঠিক নাই কোনো আলস্য নিদ্রা তমগুণের প্রভাব সেই হরিকথা যে আলোচনা করা হয় যেখানে কোনো হৃদয়ের কোনো ভাব নাই সেই আলোচনাকে বলা হয় তামসিক আলোচনা এ করতে হয় এটা করলো বসে আয়োজন করতে হয় বসে বসলো একটু কিন্তু ভগবানের প্রতি ভালোবাসার প্রমাণ হয় একমাত্র ভাগবত কথা আকর্ষণের মাধ্যমে যার হৃদয় থেকে ভাগবত কথা শ্রবণের আকাঙ্ক্ষা জন্মায় নাই তিনি ভগবত ভক্ত প্রমাণিত হতে পারে না হয় না সেই জন্য বলছেন যে এই যে শঙ্কর ভগবান যে প্রলয়ের ক্ষমতা লাভ করলেন সদাশিব এর দ্বারা ভাগবত কথার দ্বারা নারায়ণ যে পালন করার ক্ষমতা লাভ করেন এই ভাগবতজির দ্বারা এই লাভ করলেন ব্রহ্মাজি এ সমস্ত ভাগবতের দ্বারাই লাভ হয়েছে এইভাবে নন্দনন্দন রূপস্তু শিশুক ভগবান ঋষি ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন পরীক্ষিত মহাজকে যেটা আজকের সায়ংকালীন অধিবেশনে আমরা আলোচনা করব কিন্তু বর্তমানে পরীক্ষিত মহারাজ চলে গেলেন পরীক্ষিত মহারাজ যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু বাধ্য হয়ে যেতে হলো যেহেতু উদ্ধবজি মহারাজ আদেশ করেছেন তিনি কলিকে দমন করবার জন্য বিভিন্ন রাজকার্যের জন্য চলে গেলেন কেন উদ্ধবজি মহারাজ দিব্য দৃষ্টিতে দেখতে পারলেন তার অনেক ক্রিয়াকর্ম রয়েছে তার আয়ু অবশেষ অল্প এই জন্য চলে গেলেন এখানে ধীরে ধীরে বৃহস্পতির কাছ থেকে উদ্ধবজি মহারাজ যা ভাগবত কথা যেভাবে শ্রবণ করেছিলেন উদ্ধবজি মহারাজ বলছেন গুরুদেব বৃহস্পতির কাছ থেকে আমি যেভাবে শ্রবণ করেছি তোমাদেরকেও আমি সেইভাবে শ্রবণ করাবো তোমরা যদি এই ভাগবত কথা বাস্তবিকভাবে শ্রবণ করো তাহলে কৃষ্ণের যে বিরহ যন্ত্রণা তোমাদের আর স্পর্শ করবে না আর এই হরিকথা ভাগবত কথা শ্রবণের দ্বারাই যে সমস্ত কৃষ্ণের পত্নীগণ রয়েছেন তারা সমস্ত কৃষ্ণের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন এই ভাগবত কথা শ্রবণের দ্বারা সেই ভাগবত কথা সাধারণ কেউ বলেন নাই সাক্ষাৎ উদ্ধবজি মহারাজ ভাবে যখন উদ্ধবজি মহারাজ ভাগবত কথা আস্বাদন করতে আরম্ভ করলেন এক মাস কালব্যাপী সেই ভাগবত কথা শ্রবণ করতে করতে যখন সংকীর্তন এবং হরিকথা চলছে সেই সময় দেখলেন সেখানে কৃষ্ণের সমস্ত লীলা যারা সেখানে ছিলেন শ্রবণ করছেন তাদের হৃদয়তে প্রকট হয়ে গেল প্রত্যেকে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রকট বিহার যেটা জৈব ধর্ম আলোচনার জন্য জৈব ধর্ম আলোচনার জন্য আমি অনেককে অনুরোধ করে থাকি জৈব ধর্ম আলোচনা প্রসঙ্গে দেখবেন শ্রীনাথপুরের যে ছেলেটি রঘুনাথ দাস বাবাজি মহারাজের কাছে এসছিলেন চরণে আশ্রয় করেছিলেন তাদের যেদিন দীক্ষাক্রিয়া হয়েছিল যেদিন তারা বৈষ্ণব সেবা দান করেছিলেন সেই দিন বৈষ্ণবরা প্রসাদ পেতে পেতে হঠাৎ সবার সামনে অদ্যাপিও সেই লীলা করেন গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পা সেই সময় সেইখান দেখেছিলেন তারা যখন প্রসাদ দিচ্ছেন প্রসাদ দিতে দিতে দেখছেন হঠাৎ সচিমা মালিনীমা সবাই দেখছেন শিবাস আঙ্গিনায় যখন প্রসাদ বিতরণ করা হচ্ছে হঠাৎ দেখছেন গৌরাঙ্গের প্রকট লীলা সচিমা এখান থেকে এখানে দৌড়াচ্ছেন মালিনীমা যাচ্ছেন প্রসাদ দিচ্ছেন এইসব দেখতে পেলেন এই বদ্ধ অবস্থায় এগুলো বিশ্বাস হবে না অপ্রাকৃত জগতের কথা মনে হবে একটা গল্প কথা এগুলো গল্প শুনতে বসেছি সেই জন্য সেখানে উদ্ধবজি মহারাজের ভাগবত কথা আলোচনা প্রসঙ্গে সেখান থেকে সবার মানসে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে গেলেন তার লীলা সমস্ত ব্যক্তিগণ দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত কৃষ্ণের লীলা প্রকট হয়ে গেল এইভাবে সবাই কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে একটা সুযোগ পেলেন এখানে অনেক কথা আলোচনা আমি করলাম না অত্যন্ত সংক্ষেপে সময় অল্পতার জন্য মায়াকে পরাস্ত করার জন্য মায়াকে জয় করার জন্য ভাগবত কথার ওপরে আর কিছু নাই ভাগবত কথাই হলো শেষ কথা ভগবানের এই অপ্রাকৃত ভাগবত কথা এটা শ্রবণের মাধ্যমেই একমাত্র মায়াকে জয় করা যায় এটার দ্বারা সমস্ত কিছু লাভ হয় হেন কিছু বস্তু নাই যে ভাগবত কথার দ্বারা লাভ হয় না কিন্তু বাস্তবিকভাবে শ্রবণ এবং কীর্তন করার ব্যবস্থা হওয়া দরকার এই শ্রোতাদের কথা বলতে গিয়ে এবং বক্তাদের বক্তাদের যোগ্যতা আলোচনা এবং শ্রোতার যোগ্যতা আলোচনা প্রসঙ্গে এখানে কিছু কথা বলা আছে শ্রোতাদের যোগ্যতা এবং বক্তাদের যোগ্যতা আলোচনা প্রসঙ্গে কিছু কথা বলা আছে সেখানে বলা হয়েছে চাতক শ্রেণীর শ্রোতা আছে যারা চাতক শ্রেণীর যারা চাতক যেমন এত জল পৃথিবীতে থাকলেও পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্তব পৃথিবীতে জলের অভাব নাই তথাপি কোনো জলই চাতক পক্ষী গ্রহণ করেন না চাতক পক্ষী একমাত্র স্ফটিক জল ছাড়া চাতক পক্ষী একমাত্র ফটিক জল ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না সেই জন্য সেই ফটিক জল পেলে পরে তিনি গ্রহণ করেন সেরকম যারা চাতক প্রকৃতির শ্রোতা তারা জগতের কোনো কিছুই গ্রহণ করেন না একমাত্র মহাভাগবত গুরু বৈষ্ণবের শ্রীমুখেই যদিও এই ভগবানের বিশুদ্ধ হরিকথা শোভনের সুযোগ হয় তখনই তারা গ্রহণ করেন চাতক প্রকৃতির হংস প্রকৃতির শ্রোতা কারা হংস প্রকৃতির শ্রোতা হলো তারা যেমন হংস জল এবং দুধের সঙ্গে মিলিয়ে দিলে দুধটাকে আলাদাভাবে গ্রহণ করতে পারেন জলটাকে আলাদা ছেড়ে দিতে পারেন সেরকম যে বিষয়ের আলোচনা আমার দৈনন্দিন জীবনে হয় এবং কখনো কখনো হরিকথা আলোচনা বা হরিকথা বলতে শোনার সময় যে বিভিন্ন রকম জড়জগতের কোনো প্রসঙ্গ উঁকি মারতে পারে সেগুলোকে সমস্ত বাদ দিয়ে সেখানে যা যা ঘটনা ঘটলো পরিস্থিতি ঘটলো সেখানে জড় বিষয়কে ফেলে দিয়ে তার মধ্যে থেকে আসল বস্তুটাকে গ্রহণ করার ক্ষমতা তার হয় যেমন দুধ আর জল মিশিয়ে দিলে যেমন দুধটাকে আলাদা করে নেওয়ার ক্ষমতা হংস প্রকৃতির শ্রোতার থাকে সেখানে বাস্তবিক সিদ্ধান্তগুলোকে সে গ্রহণ করবেন এবং যেখানে কিছু দোষ আছে সেগুলোকে ত্যাগ করে দিয়ে এই ধরনের শ্রোতাকে বলা হয় হংস শ্রোতা সুখ সুখ সুখ প্রকৃতির যারা আছেন তারা কি সুখ প্রকৃতির এই সুখ যেমন এখানে বলছেন হংস প্রকৃতির শ্রোতা বলা হলো শ্রোত এবং বলছেন এখানে যে প্রকৃতির সুখদেব গোস্বামী যখন রূপে ছিলেন তখন মনে আছে সেই বদ্রিকা সেখানে কেদারনাথে যখন গৌরীকে হরিকথা শ্রবণ করাচ্ছিলেন সে সুখপক্ষী গোপনেতে সেখানে গিয়ে পাখি রূপে সমস্ত শুনে ফেলেছিলেন সেই কথা দেবীর কানেতে যায় নাই সেসব কথা কাজেই এখানে অনেক রকম বিচার আছে সুপক্ষীকে যেমন যেমন ধরনের পাঠ করানো হবে ঠিক সেমন ধরনের বলতে পারেন সেরকম সুপ্রকৃতির যারা আছেন বক্তা তারা কি করবেন সেই রকম সুখকে যেমন যা যা বলে দেওয়া হয় ঠিক সেরকম আলোচনা করতে পারেন মিন প্রকৃতির আছে মিন মাছ মাছ যেমন জল থেকে বাইরে তুললে পরে মরে যায় বাঁচতে পারবে না সেরকম হরিকথা থেকে যাদেরকে বাইরে নিলে পরে যাদের প্রাণ চলে যায় এরকম অবস্থা মিন প্রকৃতির এটা শ্রোতা ইত্যাদি সমস্ত আলোচনা করা আছে এইভাবে দেখা যায় শ্রোতা এবং বক্তার বিভিন্ন আলোচনা করা আছে আবার কিছু প্রকৃতির শ্রোতা আছে তারা উটের মতো উট যেমন উট যেমন এত ভালো ভালো সমস্ত বৃক্ষলতা ছেড়ে দিয়ে উড যেমন সমস্ত বৃক্ষ লতা ছেড়ে দিয়ে কেবল কাঁটা গাছকে খায় ভালো ভালো আম্রপল্লবাদী ছেড়ে দিয়ে সেদিন উৎস উষ্ট প্রকৃতির শ্রোতা আছেন যারা এরকম শ্রেণীর শ্রোতা ভুরুণ্ড প্রকৃতির শ্রোতা বৃক্ষ প্রকৃতির শ্রোতা এ ধরনের শ্রোতা এবং বক্তার বিভিন্ন কথা বিভিন্ন আলোচনা করা আছে এইভাবে দেখা যায় বক্তা এবং শ্রোতার বিভিন্ন আলোচনা এখানে করা হয়েছে আমাদের আলোচনা প্রসঙ্গে জীব জীবগোস্বাই পাত সন্দর্ভেতে বলে দিয়েছেন সন্দর্ভের আলোচনায় সেখানে বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিধ ভবেদ বক্তা দু রকমের হন একটা হচ্ছে স্বরাগ এবং একটা হচ্ছে নিরাগ সরাক প্রকৃতির বক্তার হৃদয়তে বিভিন্ন ধরনের কামনা বাসনা থাকতে পারে সেই কামনা বাসনার ফলেতে তাদের হরিকথার ফলে বিশেষ কাউর লাভ হবে না এবং তাদেরকে ব্যাশাসনে বসানোটাও নিষেধ বক্তা সরাগ নিরাগ দিবিদেব ভাবে বক্তা যদি সরাগ হয় অর্থাৎ তার কামনা বাসনা তার হৃদয়তে বিরাজমান থাকে তাহলে তার সেই হরিকথা কীর্তনের মাধ্যমে লোকের অপকার হবে উপকার হবে না আর নিরাগ বক্তা যিনি কেবল ভগবানকে সন্তুষ্টির জন্য কেবল আলোচনা করবেন সেই ধরনের যে বক্তা আছেন তিনি কোনো আশাকাঙ্ক্ষা ছাড়া যে আলোচনা করবেন ভগবত কথা সেই আলোচনা যিনি করবেন তিনি হচ্ছেন নিরাগ বক্তা তাহলে স্বরাগ এবং নিরাগ ভেদে বিভিন্ন রকমের পার্থক্য আমরা বুঝতে পারলাম আজকে সায়ংকালীন অধিবেশনে ভাগবত কথা প্রারম্ভিক আরও কিছু আলোচনা করব যদি পরিবেশ ভালো থাকে তারপরে ভাগবতের জন্মাদর্শ শ্লোক থেকে ভাগবতের আরম্ভ হয়ে যাবে আমি সন্তুষ্ট হতে পারলাম না যে কথা আলোচনা করলাম এ ধরনের আলোচনা আমি করি না অনেক উচ্চ আলোচনা হয় কিন্তু পরিবেশ সেরকম না থাকার জন্য হয়নি যাই ক্ষমা করবেন আপনারা আজকে এই পর্যন্ত বিশ্রাম থাক অন্যান্য সেবা ভজনের ব্যাপার আছে वाछा कल्पतुर्वश कृपा सिंधु व्यवचपति तानंग पावन भविष्ण